ছোট ছেলে মাকে বলে কেঁদে কেঁদে গছি সুরে মা গো বলো না মদিনা কত দূরে মা গো বলো না মদিনা কত দূরে সে তাই আমি جب می سکی سنچیں چی تجربی اکری ما گنونا میں دن کا تو دور ماگ بنونا میں دن کت دور করে ছোট ছেলে মাকে বলে কেঁদে কেঁদে কচি মা গো বলো না মদিনা কত দূরে দো জঘান সৃষ্টি যার তিনি লাগিয়াছেন সোনার মদিনায় দু জঘান সোনার মদিনাই আমার তুমি দৌল সেই সন্তানি মাগো বলো না মদিনা কত দূরে মাগো বলো না মদিনা কত দূরে ছোট ছেলে মাকে বলে দেখে দেখছি সুরে মাগো বলো না মদিনা কত দূরে তারপর তোমার কাছে চাই না মাগো দামি মিঠাই মিষ্টি হরি রোজা দেখতে যে চাই যার জন্য সব সৃষ্টি তোমার কাছে চাই না মাগো দামি মিঠাই মিষ্টি হরি রোজা দেখতে যে চাই যার জন্য সব সৃষ্টি সেই আশা বাঁধল বসা সেই আশা বাঁধল বসা আমার অন্তরে মাগো বলো না মদিনা কত দূরে মাগো বলো না মদিনা কত দূরে অতি সুন্দর কথা এসব যুগ বুঝ দেখতে আমার বড়ই ভালো লাগে সবুজ গম্বুজ দেখতে আমার বড়ই ভালো লাগে সেই গম্বুজ দেখতে আমার কবে নিয়ে যাবে সেই গম্বুজের নিচে নাকি দয়ার নবী ঘুমায় মা গো বলো না মদিনা কত দূরে মা গো বলো না মদিনা কত দূরে সে সন্দেশ শুনবেন আমি যখন ছোট ছিলাম বলতাম আমি মাকে আমি যখন ছোট ছিলাম বলতাম আমি মাকে মা গাওয়ালানা আদিনা কত দূরে এমডি সৈফুদ্দিন সেই মদিনায় এমডি সৈফুদ্দিন সেই মদিনায় যাওয়ার তরে দিবানা মা গো بنونا مدین کتو دورے ما گلونا مدن کتنی سیدھائی آبی جبو کے منکوری سنچیں چین سنے چکی تاج ربھی اچھے ری ما گلونا مدن کتو دورے ما گ بلونا মদিনা কত দূরি মা গো বলো না মদিনা কত সুন্দর গজলটি পরিবেশন করলেন আপনাদের সকলের প্রিয় শিল্পী এমডি সাইফুদ্দিন হোসেন যোগাযোগের number eight double zero one zero one four zero two seven গজলে Madina full volume number four গজলগুলি সংগ্রহের জন্য যোগাযোগ করুন website W W W dot অনিবাস ডট ইন